সম্মানিত সুধীমণ্ডলী অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সুরা সদস্য ও খুলনা জেলা আন্দোলনের আহলাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম তার বক্তব্যের বিষয় পরকালীন জবাবদিহিতা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه بالله من من شرور أنفسنا ومن ومن سيئات أهده الله الله فلا فلا له له يضلل هادي وأشهد أن لا لا إله إلا أحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بصراجا منيرا سراب أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بل فرقان الحميد أعوذ بالله أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله مثقال ذرة خير يره فمن يعمل مثقال ذرة شر يره وعن عائشة رضي الله عنها تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب يوم القيامة إلا هلاك قلت أوليس يقول الله فسوف يحاسب حسابا يسيرا فقال إنما ذلك العرض ولكن মন্নু কেশাফিল হিসাবে ইয়াহালিক মুত্তাফাক আলাই আহলে আন্দোলন বাংলাদেশ তাবলিগি ইজতেমা দুই হাজার তেরো উপলক্ষে আগত স্বাগত বাংলাদেশের বিভিন্ন জেলার সম্মানিত কর্মী ভাইরা পর্দার অন্তরালে বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের বার ও গাহে লাখ কোটি সজু দশকর জিয়াল্লা পাকের ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে আজকের সম্পূর্ণ রাজনৈতিক এবং পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও আমরা অন্যান্য বছরের মতো এ তাবলিগি ইজতেমায় সমবেত হতে পেরেছি এবং পবিত্র কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার সুযোগ পেয়েছি সকলেই শুক্রিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর যার মতো কোনো মানব অদ্যাবধি এ বিশ্ব ধরিত্রীর মাঝখানে আগমন করেন নাই এবং কেয়ামত উষার উদয়কাল পর্যন্ত যার মতো কোনো মানব এ বিশ্ব চরাচরে আগমন করবেন না সেই সর্বশেষ ও চূড়ান্ত রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কেয়ামত দিবস পর্যন্ত সকলেই বলি আমিন সম্মানিত সুদীপ আপনাদের সামনে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরকালীন জবাবদিহিতা আমরা যারা মুসলিম আমরা যারা ইমান আনায়ন করেছি তারা বেশ কয়েকটি জিনিসের উপরে পাঁচটি বা ছয়টি বললেও অতুক্তি হয় না এই বিষয়গুলোর উপরে আমরা ইমান আনায়ন করেছি তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখেরাত প্রত্যেকটি মানুষের এহলৌকিক জীবনই শেষ কথা নয় পরলৌকিক জীবন রয়েছে পরকাল রয়েছে আখেরাত রয়েছে এবং আখেরাতে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে দুনিয়াবি জীবনে আমি ভালো কাজ করলে তার প্রতিদান ভালো পাব খারাপ কাজ করলে তার প্রতিদান খারাপ পাব এটাই মহান আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত এটাই শরিয়াতের সিদ্ধান্ত আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে ঘোষণা করছেন اليوم تجزى كل نفس بما كسبت لا جلم اليوم কামতের দিন পরকালীন জীবনে জবাবদিহিতার জন্য যখন মানুষ দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলছেন সেদিন মানুষের প্রত্যেকটি কর্মের প্রতিদান দেওয়া হবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত মানুষ যা অর্জন করেছে মানুষের অর্জিত খারাপ কাজ মানুষের অর্জিত ভালো কাজ প্রত্যেকটি কাজের প্রতিদান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাওয়া যাবেই যাবে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন বলেন ونفخ في السور فإذا هم من الأجداس إلى ربهم ينسلون যেদিন হজরত ইসরাফিল আলী সালাম শেষ বারের মতো সিংহায় ফুৎকার প্রদান করবেন মানুষগুলো পঙ্গপালের মতো উঠে ময়দানে মহাসরে মহাযাত্রা করবে হাসরের মাঠে উত্থিত হবে সেখানে তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে জবাব দিতেই হবে জবাব দিতেই হবে জবাব না দেওয়া পর্যন্ত কোনো মোমেন সামনে অগ্রসর হতে পারবে না জবাব দেওয়ার পর হিসাব নিকাশের পরে যদি ভালো প্রতিদান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয় মানুষটা জান্নাতি হবে যদি খারাপ প্রতিদান প্রাপ্ত হয় মানুষটা জাহান্নামি হয়ে যাবে কতটুকু কাজের জন্য জবাবদিহিতা করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যায়ে বলছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره মানুষ এক দাররা পরিমাণ ভালো কাজ করেছে সেটাও তাকে প্রদর্শন করা হবে মানুষ এক দাররা পরিমাণ খারাপ কাজ করেছে সেটাও তাকে প্রদর্শন করা হবে সেটাও তাকে দেখানো হবে মানুষ তার পাপগুলা সেদিন দেখবে নেকিগুলাও সেদিন দেখবে প্রকাশ থাকে যে মনে রাখলে ভালো হবে চারটি পদ্ধতিতে বিচারের কাঠ গড়ায় আল্লাহ রাবুল আলমিন পাপ প্রমাণ করার পরে কিংবা নেকি প্রমাণ করার পরে তাকে জান্নাত অথবা জাহান নামে দেবেন চারটি পদ্ধতিতে পাপ পুণ্য প্রমাণিত হবে যদিও আল্লাহ প্রদত্ত একটি পদ্ধতিতে মানুষের পাপ প্রমাণিত হওয়া মানুষের নেকি প্রমাণিত হওয়া এটা যথেষ্ট ছিল তারপরেও চারটি পদ্ধতিতে প্রমাণ না হওয়া পর্যন্ত অকট্ট প্রমাণ না হওয়া পর্যন্ত আল্লাহ সুবাহ কোনো মানুষকে জাহান নামে নিক্ষেপ করবেন না মানুষ নিজেই স্বীকারোক্তি দান করবে মানুষটা নিজেই বুঝে ফেলবে যে আমার আসলেই জাহান নামি পাওনা আমার মতো মানুষ আসলে জাহান নামেই যাবে এরকম একটা ধারণা সে মানুষের ভিতরে পয়দা হয়ে যাবে যখন আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিকাশ গ্রহণ করার পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবেন একের পর এক তখন মানুষগুলো এভাবেই মন্তব্য করবে কারোর কোনো অ্যাপিল করার মতো মনোবৃত্তি থাকবে না মনোভাব থাকবে না সবাই নিজের সম্পর্কে কৃতকর্ম সম্পর্কে একেবারে শতভাগ বুঝে ফেলবেন এবং তিনি নিশ্চিত জেনে নেবেন যে আসলেই আমি জাহান্নামি <coughs> এক নম্বর পাপ প্রমাণ করার পদ্ধতি হচ্ছে ফামাইয়া আমাল যে ব্যক্তি এক দাররা পরিমাণ পুণ্যের কাজ করেছে আল্লাহ বলছেন তাকে দেখানো হবে যে ব্যক্তি এক দাররা পরিমাণ খারাপ কাজ করেছে সেটাও দেখানো হবে তাহলে মানুষের পাপ আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম দেখাবেন সর্বপ্রথম তিনি প্রদর্শন করবেন দেখো তো এটা তোমার সেই পাপ কিনা যেটা তুমি করেছিলে মানুষ দেখবে আজকে যেমন আমরা সিসি ক্যামেরায় দেখে থাকি ক্লোজ সার্কিট ক্যামেরা ফিট করে রাখলে যেমন সব কিছু দেখা যায় ঠিক আমাদের পিছনে আল্লাহ রব্বুল্লা আলমিন ক্লোজ সার্কিট ক্যামেরা ফিট করে রেখেছেন আর সে ক্যামেরা হচ্ছে আল্লাহ পাক সুরা ইনফেতারের ভিতরে বলছেন كراما كاتبين يعلمون ما تفعلون সম্মানিত লেখকগণ আমাদের সমস্ত কর্ম কাজ সব লিপিবদ্ধ করছেন এটা লেখে রাখা হচ্ছে এটা প্রদর্শন করা হবে এটা প্রদান করা হবে প্রমাণের জন্য এগুলো পেশ করা হবে এক জাররা পরিমাণ পাপ করলেও সেটা লেখা হবে এক জাররা পরিমাণ পুণ্য করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিখবেন এটাই শরিয়াতের সিদ্ধান্ত জাররা কাকে বলে একটি পিপিলিকার মুখের ভিতরে যে খাদ্য বস্তু ধরে তার সাত ভাগের এক ভাগের নাম হচ্ছে জাররা এতটুকু পরিমাণ পাপও ছাড়া হবে না এতটুকু পরিমাণ নেকির কাজও মানুষকে বিলুপ্ত করে দেওয়া হবে না আল্লাহর কাছে সেটা রেকর্ড থাকবে আল্লাহ সেটা দেখবেন দেখাবেন দুই নম্বর পদ্ধতি এক নম্বর পদ্ধতি হচ্ছে পাপ কখন কোথায় কিভাবে করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন সেটা দেখাবেন দুই নম্বর হচ্ছে যেই জমিনে পাপ করা হয়েছে সেই জমিন কথা বলবে আল্লাহ রবুল আলমিন বলছেন জমিন সেদিন তার বৃত্তান্তগুলো বলে দেবে মানুষ কোন পাপ করেছিল তার উপরে বসে সে সেটা বলতে থাকবে মানুষরা বলবে হায় রে জমিনের আজকে কি হলো জমিন কথা বলছে জমিন সাক্ষী দিচ্ছে জমিন স্টেটমেন্ট দিচ্ছে জমিনের হলোটা কি এভাবেই মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে কিন্তু জমিন কথা বলবে সব বৃত্তান্ত জানিয়ে দেবে প্রতিপালক আমার বুকের উপরে বসে অমুক ব্যক্তি এই পাপ করেছিল আমার বুকের উপরে বসে অমুক মহিলা এই পাপ করেছিল যেখানে চুরি করা হয়েছে সেই স্থান কথা বলবে যেখানে ব্যবচার করা হয়েছে সেই স্থান কথা বলবে যেখানে খুন খারাপি সংগঠিত হয়েছে সেই স্থান কথা বলবে জমিন কথা বলবে বলবেই বলবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাই জমিন কথা বলবে স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করে দেবে মানুষের পাপ দ্বিতীয় পর্যায়ের পাপ প্রমাণ হয়ে যাওয়ার পরে মানুষগুলো তখন হতভম্ব হয়ে যাবে আল্লাহ একই ব্যাপার জমিন আজকে আমার পাপ সম্পর্কে কথা বলছে কোনো ক্লিনিক সেদিন ছাড়বে না তাদেরকে যারা সন্তান নষ্ট করার জন্য সেই ক্লিনিকে গিয়ে ডাক্তার সাহেবদের সাথে যোগাযোগ করে পেটের সন্তানকে নষ্ট করেছে এরকম স্বামী এরকম স্ত্রী কাউকে ছাড়া হবে না যারা এরকম অন্যায় কাজে লিপ্ত হয়েছে সেদিন ক্লিনিকগুলো কথা বলবে সেদিন জমিন কথা বলবে স্থান কথা বলবে জায়গা কথা বলবে যে জায়গায় পাপ করা হয়েছে সেই জায়গা কথা বলবে আশ্চর্য দ্বিতীয় পদ্ধতিতে পাপ প্রমাণিত হয়ে যাওয়ার পরে মানুষের কিছু বলার থাকবে না তারপরে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটাকে এখনও প্রতিদান দিচ্ছেন না এখনো তাকে জাহান নামে নিচ্ছেন না আরে জান্নাতে যাদেরকে নেবেন তাদের তো কথাই নাই পাপ প্রমাণ হোক চাই না হোক নেকি প্রমাণ হোক চাই না হোক আল্লাহ যাদেরকে জান্নাতে নিলেন তারা তো খুশি তাদের তো কোনো প্রশ্নই আসতে পারে না কিন্তু যাদেরকে আল্লাহ জাহান নামে নেবেন এই জাহান্নামী মানুষগুলো হয়তো বা প্রশ্ন তুলতে পারে আল্লাহ আরেকবার আরেকটা আর একটা কোর্টে উচ্চ আদালতে যদি আমার অ্যাপিল কেসটা করা যেত তাহলে মনে হয় আমি জাহান্নাম থেকে রক্ষত পেতাম আমি মনে হয় অব্যাহতি পেতাম আল্লাহ সে সুযোগ অবশিষ্ট রাখবেন না দ্বিতীয় পদ্ধতিতে পাপ প্রমাণ হয়ে যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন তৃতীয় পদ্ধতি অ্যাপ্লাই করবেন তৃতীয় পদ্ধতি হচ্ছে আমল নামা প্রদান করা হবে এবং আমুল নামা প্রদান করে আল্লাহ পাক বলবেন কিতাবিক ইকরা কিতাবাক তোমার আমুল নামা পড়ো মানুষ সেদিন আমল নামা পড়বে ফেরিস্তারা আমল নামা ধরিয়ে দিবেন পিছন দিক থেকে যাদেরকে ডান হাতে ধরিয়ে দিবেন তারা সৌভাগ্যবান যাদেরকে বাম হাতে ধরিয়ে দিবেন তারা তারা হবে দুর্ভাগা তারা হবে হতভাগ্য তারা হবে জাহান্নামি ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিরা তারা হবে জান্নাতি তারা খুশি বাম হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তিরা তারা হবে হতভাগ্য তারা হবে জাহান্নামি আল্লাহ রবুল্লা আলমিন বলবেন র কিতাব এক তোমার যে কিতাব তোমার যে আমল নামা তুমি পড়ো সেদিন মানুষ আমলনামা পড়তে শুরু করবে নারী পুরুষ সকলেই পড়তে পারবে ছাত্র শিক্ষক সকলেই পড়তে পারবে শিক্ষিত অশিক্ষিত সকলেই পড়তে পারবে লেখাপড়া জানুক চাই না জানুক সবাই আমলনামা পড়তে পারবে আমলনামা সবাই পড়বে পড়ার পরে আশ্চর্যান্বিত হয়ে বলবে মা আল কিতাব লাগাদুর সগীরা কবিরা ও এটা আবার কেমন কেতাব গো এর ছোট গোনাও ছাড়ে নাই বড় গোনাও ছাড়ে নাই ছোট নেকিও ছাড়ে নাই বড় নেকিও ছাড়ে নাই ছোট বড় যা পাপ করেছিলাম সব এখানে লিপিবদ্ধ আছে যা বলেছিলাম মৌখিকভাবে তাও লিপিবদ্ধ আছে কোনো কথাও ছাড়ে নাই কোনো কাজও ছাড়ে নাই কোনো কথাও ছাড়ে নাই কোনো কাজও ছাড়ে নাই হাসি ঠাট্টা করে অনেক সময় অনেক দোলাভাই শালিকাদের সাথে হাসি ঠাট্টা মস্করা করে যাকে বলা হয় আড্ডা মারা যাকে বলা হয় খোস গল্প করা অনেক বিহাই আছে বিহাইনের সাথে হাসি ঠাট্টা করা পছন্দ করেন খোস গল্প করা পছন্দ করেন আবার নাকি সালাম দিয়ে প্রেম করাও পছন্দ করেন আজকাল আমাদের যুগে অধুনা প্রজন্ম গান বেঁধেছে আসসালামু আলাইকুম বিয়ান সাহ জোরে কন্যা উদুবিল্লা বলে কেমন আছেন বিয়ান সাহাব মনে বড় জ্বালা কিসের জ্বালা বিয়ান সাহাব নয়া প্রেমের জ্বালা চিল্লি এখন আস্তাক ইসলামী শরিয়াতে কোনো বিহাই বিহাই বাড়িতে নেই পিছনের দরজা দিয়ে চুপটি করে ঢুকতে পারবে না এটা অন্যায় এটা নিষেধ অথচ জনৈক বিহাই জনৈক ভদ্রলোক বেহাইনের কাছে গিয়ে সালাম দিয়ে প্রেম নিবেদন করছে আজকের এই প্রেম নিবেদনের চিত্র আমল নামায় থাকবে কৌলিন ইল্লা রকিবুন এমন কোনো কথা নাই যা আল্লাহর দরবারে সংরক্ষিত হচ্ছে না যা আমল নামায় লিপিবদ্ধ করা হচ্ছে না প্রত্যেকটি আমল প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি ইশারা ইঙ্গিত সব কিছু আমল নামায় লেখা থাকবে মানুষ আমল নামা পাঠ করবে তৃতীয় পদ্ধতিতে পাপ প্রমাণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন নামা প্রদান করবেন মানুষের হাতে এবং বলবেন একর কিতাব আঁকা তুমি তোমার কিতাব পাঠ করো তুমি তোমার কিতাব পড়ো মানুষ সেটা পাঠ করবে পাঠ করার পরে মন্তব্য করবে মালে হাদাল কিতাব কবিরা এটা আবার কোন কিতাব সুবাহান আল্লাহ ছোটটাও ছাড়েনি বড়টাও ছাড়েনি সব কিছুকে লিখে রেখেছে এটা হবে আল্লাহ রাবুল আলমিনের পাপ প্রমাণ করার তৃতীয় পদ্ধতি সম্মানিত সুদীপ পরকালীন জবাবদিহিতাম থাকবেই মানুষ পরকালে জবাব দি তার সম্মুখীন হবেই হবে জবাব না দেওয়া পর্যন্ত পা সামনে অগ্রসর করতে পারবে না ওই দেখুন বিশ্বনবী বলছেন প্রখ্যাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মা তাজালু কদমা عبد يوم القيامة حتى يسأل عن أربعين عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه رواه الترمذي وبيهقي আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন শোনো কামতের মাঠে কোনো বনু আদম চারটি প্রশ্নের জবাব দেওয়ার আগে তার পা সামনে অগ্রসর করতে পারবে না সামনে অগ্রসর হতে পারবে না সামনে আগাতে পারবে না চারটি প্রশ্নের উত্তর তাকে অবশ্যই দিতে হবে চারটি প্রশ্নর উত্তর না দেওয়া পর্যন্ত সে সামনেই বাড়তে পারবে না সেখানেই থমকে দাঁড়িয়ে যাবে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে ফিমা আফনাহু তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে কাল চলে গেছে কৈশোর কাল এসেছে কিশোর কাল চলে গেছে যৌবন কালের প্রাদুর্ভাব ঘটেছে যৌবন কালের আবির্ভাব ঘটেছে যৌবন কাল চলে গেছে বার্ধক্য এসেছে প্রৌঢ়ত্ব এসেছে গোটা জীবন দীর্ঘ হায়াত তিনি পেয়েছিলেন কোন পথে এটাকে কাজে লাগিয়েছেন এ সম্পর্কে জবাবদিহি না করা পর্যন্ত সামনে এক পাওয়া গানো যাবে না সম্মানিত শুধু মানুষের জীবন কখনো বাড়ে না মানুষের জীবন কমে মানুষের জীবন মানুষের বয়স কখনো বাড়ে না মানুষের বয়স মূলত কমে জন্মের পর থেকে একটা মানুষ যে হায়াত নিয়ে এসেছে একটা সেকেন্ড চলে গেল তো তার মূল বয়স থেকে একটি মুহূর্ত স্খলিত হলো একটি মুহূর্ত মাইনাচ হয়ে গেল তার বয়স মূলত কমে গেল বয়সটা বাড়ে না যৌবনের উদ্যম দিনগুলো কিভাবে কেটেছে আল্লাহ জিজ্ঞেস করবেন যৌবনকালে মানুষ দাম্ভিক হয়ে ওঠে মানুষ বেপরোয়া হয়ে ওঠে মানুষ বেসমাল হয়ে ওঠে কিন্তু মানুষের বোঝা উচিত যে আমার যৌবনকাল এবং আমার জীবনকাল মূলত খুব সীমিত মূলত আমি খুব সামান্য সময়ের জন্য দুনিয়াতে এসেছি একজন পণ্ডিত এভাবেই বয়সটাকে বিশ্লেষণ করেছেন সতেরো বছর পর্যন্ত জন্মের পর থেকে সতেরো বছর পর্যন্ত একজন মানুষ সে যৌবন প্রাপ্ত হয় যৌবনের সীমারেখায় পা রাখে সতেরো বছর থেকে ৩৩ বছর পর্যন্ত যুবকত্বে পূর্ণতা লাভ করতে থাকে যুবক হিসাবে পরিপূর্ণ হয়ে যায় ৩৩ বছর বয়সে যখন পূর্ণ যুবক হয়ে যায় এই ৩৩ থেকে চল্লিশ বছর পর্যন্ত তার এই যৌবনকালটা তার এই যুবকত্বের সময়টা স্থিতিশীলতা লাভ করে স্থায়ী থাকে মাত্র সাত বছর সাত বছর পরে চল্লিশ বছর যখন বয়স হয়ে যায় তখন ওই মানুষটার যৌবনকলের অধ্যায় শেষ হয়ে যায় সে তখন বার্ধক্যের সীমানায় পা রাখে চল্লিশের উপরে যত বয়স যাবে তত যৌবন জীবনের কোনো না কোনো একটি বিষয় কোনো না কোনো একটি ক্ষমতা কোনো না কোনো একটি নিয়ামত আস্তে আস্তে স্খলিত হবে ঝরে যেতে থাকবে চোখে কম দেখবে চামড়া ঢিল হয়ে যাবে ডায়াবেটিস দেখা দেবে তারপরে বিভিন্ন রকমের সমস্যা মাজায় ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি ইত্যাদি আসতে থাকবে এভাবে বার্ধক্য যত বেশি হবে একটা মানুষ আরও পৌরত্বের দিকে ধাবিত হবে ষাঠর্ধ মানুষ অকেজ হয়ে যায় আর কোনো কাজে লাগে না অপরের কাছে বার্ডেন হয়ে যায় এমনি করে মানুষের জীবন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন যে সিস্টেম অ্যাপ্লাই করেছেন যে ধারাবাহিকতা বা যে শাশ্বত বিধান দিয়েছেন মানুষ জন্মের পর থেকে মূলত তার জীবনটাকে শেষ করতে করতে শেষ করতে করতে জীবনের শেষ প্রান্তিক সীমায় গিয়ে উপনীত হয় এবং মৃত্যুকে আলিঙ্গন করে সুতরাং বলা যায় মানুষের জীবন কখনো বাড়ে না মানুষের জীবন কমে এই গোটা জীবন তোমাকে দিয়েছিলাম গোটা হায়াত তুমি পেয়েছ উমর পেয়েছ বয়স পেয়েছ এই বয়সটা কোন কাজে লাগিয়েছ কি হিসাবে ব্যয় করেছ আল্লাহ রব্বুল আলমিন এটা জানতে চাইবেন এটার হিসাব দিতে হবে তারপরে পা বাড়াতে হবে এবং বিশেষ করে এই বয়সের ভিতরে যে যৌবন কালটা ছিল এই যৌবন কালটা কেমনভাবে তুমি অতিবাহিত করেছ সেই খতিয়ানটা পেশ করো যৌবনের উদ্যম দিনগুলাতে তুমি দাম্ভিক হয়েছিলে তুমি সন্ত্রাস করেছিলে তুমি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্তে ছিলে তুমি পবিত্র কোরআন এবং সই আদিজ অনুযায়ী জীবন গঠন করেছিলে কিনা এটাই আল্লাহ রাবুল আলমিনের অভিপ্রত বিষয় জানতে চাওয়ার বিষয় সুতরাং যুবকরা হুঁশিয়ার যুব সংঘ হুঁশিয়ার আমাদের অধুনা প্রজন্ম হুঁশিয়ার যৌবনের উদ্যমতা নিয়ে যৌবনের শৌর্য বীর্য এবং শক্তি মাধুর্য নিয়ে যা খুশি তাই করা যাবে না যা খুশি তাই বলা যাবে না যা খুশি তাই পরা যাবে না যা খুশি তাই খাওয়া যাবে না খেতে হবে হালাল করতে হবে হালাল আল্লাহর আনুগত্য করতে হবে পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য সচেষ্ট হতে হবে বাংলাদেশ আলী হাদিস যুব সংঘ এবং আলী হাদিস আন্দোলন বাংলাদেশ মূলত যুবকদেরকে এই পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী জীবন গঠনের জন্যই আজকের এই সংগঠন এবং এই নিজামত এই তানজিম কায়েম করেছে যাতে করে আমাদের যুবকরা বিভ্রান্ত না হয়ে যায় আমার বয়সের হিসাব দিতে যেন আল্লাহ পাকের দরবারে আমি অপারক যোগ না হয়ে যায় সুতরাং এ সংগঠন এবং এ আন্দোলন পরকালীন জীবনের মুক্তির আন্দোলন এখানে কোনো সন্দেহ নাই দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য দুনিয়াবি কোনো ফল অর্থ আমরা গ্রহণ করার জন্য স্বার্থ উদ্ধার করার জন্য এই আন্দোলন করি না শুধুমাত্র আমার বয়স আমার একটা নিয়ামত আমার বয়স মানে আমার হায়াত আমার হায়াত মানে হচ্ছে আমার গোটা পুঞ্জি আমার সময় আমার ক্যাপিটাল এর থেকে কিছু কাজে লাগিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর কাছে পরকালীন জীবনের মুক্তির একটি পাথেও বানানোটাই হচ্ছে আজকের এই সংগঠনের লক্ষ্য সুতরাং প্রত্যেকটি আহলে হাদিস নৌজওয়ানের উচিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সদস্য হয়ে নিজের দিয়ে সন্ত্রাসী তৎপরতা চরিতার্থ করেছিল আমাকে দিয়ে অন্যের উপরে জুলুম করেছিল মারপিট করেছিল ইত্যাদি ইত্যাদি সমস্ত কর্মকাণ্ডগুলো সেদিন হাত বলতে থাকবে হাতের বলা যেই হয়ে যাবে পা বলবে আল্লাহ হাত যে কথাগুলো বলেছে সব সত্যি হাত যে স্টেটমেন্ট দিয়েছে সব সত্যি কথা বলেছে ও কথাগুলোই আমার কথা আল্লাহ এই ব্যক্তি আসলেই আমাদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত কাজ করেছে সেদিন যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য এত মায়া ভ্যানিশিং ক্রিম দিয়ে চেহারার জৌলুস বৃদ্ধি করার জন্য আজকে দুনিয়াতে আমরা কত অর্থই না অপচয় করছি খরচা করছি যে অঙ্গ প্রত্যঙ্গের তদারকি করার জন্য একটু ব্যথা পেলেই সামান্য নখ কাটতে গিয়ে যদি একটু কাঁচা নখ বেল পড়ে যায় উহুহু করে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গের যন্ত্রণায় কত ব্যথা অনুভব করি সেখানে আমরা ঔষধ প্রয়োগ করি ব্যথা নিবারণের জন্য কত কিছু করি ইঞ্জেকশন সহ বিভিন্ন ঔষধপত্র ব্যবহার করে অঙ্গ প্রত্যঙ্গের সালামতি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি সুন্দর রাখার চেষ্টা করি এই নিজের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে নিজের বৃদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রব্বুল আলমিন মুখমণ্ডলকে স্তব্ধ করে দিবেন মুখ বন্ধ করে দিবেন অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে আল্লাহর কোটে আপনাকে আমাকে আসামি করে দাঁড় করাবে আল্লাহর কোটে আপনাকে আমাকে দায়ী করে ফেলবে আল্লাহ সুবাহ সেদিন বলবেন এই তোমার জবাবদিহিতার পর্ব শেষ হলো তোমার কি আর কিছু বলার আছে এখন তোমারই সামনে সবকিছুই তো স্পষ্ট প্রতিভাত হয়ে গেল প্রকৃষ্ট প্রমাণিত হয়ে গেল এখন তোমার মন্তব্য কি কোনো মানুষ সেদিন মন্তব্য করতে পারবে না কোনো মানুষ এই বিচারের বিপক্ষে এই সিদ্ধান্তের বিপক্ষে কোন রকমের কোনো চুচা করতে পারবে না মানুষই মনে করবে যে হ্যাঁ আসলেই আমার বিচারও ঠিক হয়েছে আর আমি যেমন মানুষ তেমন কর্মফল আল্লাহ দিয়েছেন এভাবেই বিচারের কাঠ গড়ায় চারটি পদ্ধতিতে পাপ প্রমাণ করার পরে আল্লাহ সুবাহ কোন মানুষকে জাহান নামে দেবেন আর যারা জান্নাত পেয়ে যাবে তারা তো সৌভাগ্যবান তাদের নেকি প্রমাণ হোক চাক না হোক ওটা বড় কথা নয় আল্লাহ যাদেরকে জান্নাতে দিলেন তারাই সৌভাগ্যবান জান্নাত আল্লাহর দয়া ছাড়া লাভ করা যায় না কৃত কর্মের বিনিময়ে কোনো মানুষ জান্নাত লাভ করতে পারবে না বিশ্বনবী বলছেন যদি আল্লাহ হিসাব নিয়েই বসেন যে কেউ হালাক হয়ে যাবে যে কেউ ধ্বংস হয়ে যাবে কেউ আল্লাহর কোটে নির্দেশ নির্দোষ প্রমাণিত হয়ে জান্নাত লাভ করতে পারবে না সুতরাং উপস্থিত তাবলিগি ইস্তেমা দুই হাজার তেরো এর সম্মানিত ভাই ও বোনেরা আসুন অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী থেকে আমরা সাবধান হয়ে যাই আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহ আমরা আল্লাহর দেওয়া আমানত মনে করে এটাকে পবিত্র কোরআন এবং সই হাদিস মাফিক পরিচালনা করি আর সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুশীলনের জন্য অনুসরণের জন্যই আলে হাদিস আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে আমরা সকলেই জানি এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য এ সংগঠন নাই দুনিয়াবি স্বার্থ যাদের ভিতরে গ্রহ করেছিল তারা আজকে সকলেই আলহাদিস আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বিচ্যুত হয়েছেন তারা চলে গেছেন এটা আমাদের চোখের সামনে স্পষ্ট প্রতিভাত হয়ে গেছে স্পষ্ট প্রমাণ আমাদের সামনে রয়েছে নিরঙ্কুশ ভাবে নিরবচ্ছিন্ন ভাবে খালেস করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে যারা কাজ করতে পেরেছেন তারাই আলহাদিস আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্মে থাকতে পেরেছেন বাংলাদেশ আলহাদিস যুব সংঘের প্ল্যাটফর্মে থাকতে পেরেছেন এছাড়া দুনিয়াবি হোক রাজনৈতিক হোক সামাজিক হোক পারিবারিক হোক ব্যক্তিগত হোক স্বার্থ হাসিল যাদের ভিতরে একটু স্পৃহা জেগেছে যাদের ভিতরে একটু দুনিয়াবি জৌলিশের আকাঙ্ক্ষা জেগেছে তারাই দেখা যাচ্ছে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যেতে বাধ্য হচ্ছেন এই দুর্জয় কাফেলার সাথে চলার শক্তি হারিয়ে ফেলছেন তাই আপনাদের কাছে আপিল করব পরকালীন জীবনের স্বার্থে পরকালীন জবাবদিহিতার কথা মনে করে আমরা পবিত্র কোরআন এবং সই হাদিস ভিত্তিক এ সংগঠনের সাথে থাকব এবং আরো দৃঢ়তার সাথে এ সংগঠনের সনই সনই উন্নতির জন্য আমাদের জীবনকে পবিত্র কোরআন এবং সই হাদিস মুখী করার জন্য আমরা আরো বেশি করে সচেষ্ট হব তবেই আমাদের পরকালীন জীবনটা হবে সুন্দর পরকালীন জীবনের জবাবদিহিতায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে হয়তো আমরা নাজাতের হকদার হতে পারি আল্লাহ পাকের কাছে আবারও প্রার্থনা পরিশেষে তোমার মেহরবানি দিয়ে আমাদেরকে তুমি মুক্তির সনদ প্রদান করো আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত কুসুম কাননে তুমি আমাদের ঠাই করে দিও এই আকুলি বিকুলি এই ফরিয়াদ মহান আল্লাহ সবায়নাউতালার কাছে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নির্দিষ্ট বিষয়ের উপরে এখানেই পরিসমাপ্ত করলাম আকুল কৌলি হাদা আস্তফরুল্লাহ ওয়ালাকুম ওয়ালিসা ইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ اللہ وبرکاتہ